ফাতিহা যে সুরা কোরআনুল করিমের প্রথম সুরা যা দিয়ে আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনুল করিম কে শুরু করেছেন এই সুরার বিভিন্ন নাম আছে আর যে কোনো বিষয়ের বা যে কোনো বস্তুর যদি একাধিক নাম থাকে সেটা তার ফজিলত প্রমাণ করে আল্লাহ ফাকরাবুল আলমিন এই সুরার বড়ই ফজিলত রেখেছেন বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন এই সুরার নাম সুরাতুল ফাতিহা এই জন্য যে এই সুরা দিয়ে কোরআনুল করিম শুরু হয়েছে ফাতিহা মানে আরম্ভ হওয়া এই সুরা দিয়ে কোরআনুল করিম শুরু হয়েছে এই সুরার নাম আল্লাহ ফকরবুল আলম কোরআন করিমে আসাব উল মাসানি বলেছেন সুরা হিজরে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ আতাইনা কাসাব আমিন আল মাসানি ওয়াল কোরআন আল আজিম হে নবী তোমাকে আমি এমন সাতটি আয়াত দান করেছি যা বারবার করে আবৃত্তি করা হয় বারবার করে তেলাওয়াত করা হয় নামাজের মধ্যে বারবার করে তেলাওয়াত করা হয় প্রত্যেক রাকাতে এই সুরা ফাতিহা তেলাওয়াত করতে হয় এই জন্য এই সুরাকে আল্লাহ পাক মাসানি বলেছেন আর যেহেতু এতে সাতটি আয়াত রয়েছে এই জন্য আসাব উল মাসানি বলেছেন সাতটি এমন আয়াত যেগুলিকে বারবার করে ফেরানো হয় অল কোরআন আল আজিম এবং তোমাকে মহান কোরআন দান করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরার আরেকটি নাম আল কোরআনুল আজিম বলেছেন এই সুরার নামই হচ্ছে আল কোরআনুল আজিম এই সুরার নাম হচ্ছে অমুল কিতাব অম্মুল কোরআন নবী করিম সাল্লাহ সাল্লামের সহি হাদিসে রয়েছে লা ইল্লাবি অম্মুল কোরআন অম্মুল কোরআন কোরআনের মূল কোরআনের মা অর্থাৎ কোরআনের মূল কোরআনের মূল হচ্ছে এই সুরা এই সুরা পাঠ না করলে সালাত হয় না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বহু হাদিস রয়েছে এই মর্মে যে সুরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না নবী করিম সাল্লাম আরেকটি হাদিস রয়েছে কিতাব ওই ব্যক্তির সালাত শুদ্ধ হয় না নামাজ হয় না যেই ব্যক্তি ফাতেহাতুল কিতাব পাঠ এখানে ফাতেহাতুল কিতাব বলা হয়েছে সুরাতুল ফাতেহা সুরা ফাতেহা যে ব্যক্তি পাঠ করে না তাহলে এই ব্যক্তির বলা হয়েছে এতে ব্যাপকতা রয়েছে যে কোনো ব্যক্তি সেই ব্যক্তি যে কোনো রকমের নামাজি হোক না কেন যেমন নামাজিকে আমরা ভাগ করতে পারি একাকি নামাজি হোক অথবা মোক্তাদি হোক অথবা ইমাম হোক প্রত্যেকের সম্পর্কে সে ফরজ নামাজ হোক অথবা নফল সন্ন্যত নামাজ হোক জেহেরি কেরাত হোক উচ্চ স্বরে ইমাম সাহেব কেরাত করুন রাতের নামাজগুলি অথবা মনে মনে কেরাত হোক জোহর আসরের কেরাত হোক কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পাঠ করে না তার সলাপ শুদ্ধ হয় না এই হাদিস হাদিসের প্রত্যেকটি কিতাবে রয়েছে সহি বখারি মুসলিম ছাড়াও সোনানের সমস্ত কিতাবে রয়েছে এই সুরাকে সুরাত শেফা বলা হয় সুরাত শেফা বলা হয় কারণ এই সুরা দিয়ে শরীয়ত সম্মত দম করলে ঝাড়ফুঁক করলে আরোগ্য লাভ হয় এই মর্মে একটি বড় হাদিস রয়েছে যে হাদিসটি এখানে সময়ের স্বল্পতার জন্য পুরো পেশ করছি না নবী করিমসাল্লামের কয়েকজন সাহাবা কোন সফরে ছিলেন আর এক গ্রামের পাশ দিয়ে আসছিলেন সেখানে তারা ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন তাদের কাছে তারা জিয়াফত চেয়েছিলেন কিন্তু তারা জিয়াফত দিতে রাজি হয়নি তারপরে কিছুক্ষণের মধ্যেই ওই গ্রামের যে নেতা ছিল সর্দার ছিল তাকে বিচ্ছুতে দংশন করে তারা ছোটাছুটি করতে অনেক পেরেশান হল কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না আপোষে কল্পনা জল্পনা করল যে যদি এই লোকেরা যারা এখানে অতিথি হয়ে এসছে তাদের মধ্যে কেউ থাকে কোন চিকিৎসা তাদের কাছে থাকে গিয়ে দেখি গিয়ে বলল সাহাবাইকার আমরা বললেন তাদের একজন যে আমি এর চিকিৎসা করতে পারব কিন্তু শর্ত হচ্ছে যে আমাদেরকে এর বিনিময় দিতে হবে কারণ তোমাদের কাছে আমরা দাওয়াত চেয়েছিলাম খাবার চেয়েছিলাম খাবার দেওয়া নেই তারপরে বেশ একটি ছাগলের পালের উপর কথা সম্পন্ন হয় আর তারপরে গিয়ে সোরা ফাতেহা দিয়ে দম করেন বিষ নেমে যায় আর সেই ব্যক্তি সুস্থ হয়ে যায় সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসেন নবী করিম সাল্লাহ কাছে নবী করিম সাল্লাহ ইসলাম তাদের বললেন যে ঠিক করেছ তোমরা এবং কেমন করে জানলে যে আন্না রুকিয়া এটা দম ঝাড়ফুকের সুরা তাহলে এই সুরাকে সুরাতু রুকিয়া বলা হয় ঝাড়ফুকের সুরা এই সুরাকে সুরাতু শিফা বলা হয় যা দিয়ে আরোগ্য লাভ হয় এই সুরার আরো বেশ কিছু নাম রয়েছে যা তার তাফসির কিতাবাতে রয়েছে এই সুরা সম্পর্কে তাফসির করতে গিয়ে আমি বিসমিল্লা দিয়ে শুরু করি কারণ কোরআন করিমের প্রথম বিসমিল্লা হচ্ছে এই সোরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ রহমান রাহিম তাফসির শুরু করার আগে আরেকটি কথা বলবো যে কোরআনে করিমের আদব হচ্ছে যে যখন কোরআনে করিম তেলাওত করবেন তখন আউজ বিল্লাহিমিনা শৈতান রাজিম দিয়ে আপনি শুরু করবেন মহান আল্লাহ এ মর্মে আদেশ করেছেন ফাইজা পারা আতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহিমিনা শৈতান রাজিম যখন তুমি কোরআন তেলাওত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নেবে সুতরাং আউজবিল্লাহমিনা শৈতান রাজিম পড়ে প্রথমখানে যখন আপনি শুরু করবেন কোরআনের তেলাওয়াত তারপরে কোরআনের তেলাওয়াত শুরু করবেন যাতে শয়তান আপনাকে কোরআন থেকে হেদায়ত নিতে বিভ্রান্ত না করতে পারে কোরআন থেকে আপনি উপকৃত হইতে পারেন শয়তান বাধা সৃষ্টি না করে আর যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লা বলতে হবে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা যে সব কাজ করে থাকি তাতে বিসমিল্লা পড়া শরীয়ত সম্মত কোরআনে করিমের তিলাওত সবচেয়ে ভালো কাজ এবং ভালো এবাদত সুতরাং আউজুবিল্লার পরে বিসমিল্লাহ বলতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন যে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ পাক শুরু করছেন আল্লাহর নামে তাহলে এখানে একটি কথা উজ্জ্ব আছে হে বান্দা তোমরা বলো হে নবী মোহাম্মদ সাল্লাম তুমি বলো বিসমিল্লাহ রহমান রাহিম আমি সেই আল্লাহর নামে শুরু করছি সেই আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় রহমান আর যিনি রাহিম দয়ালু দয়াবান যে কোনো কাজের ক্ষেত্রে আপনি তাহলে শুরু করছি এ কথা এখানে উজ্জ্ব আছে বিসমিল্লা এর মধ্যে শুরু শব্দ নেই তাহলে এখানে আবদাও শব্দটি এখানে উজ্জ্ব আছে তাফসিরকাররা বলছেন যে কোনো কাজের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে অথবা যে কাজ আপনি শুরু করছেন সেই কাজের মতো একটি শব্দ এখানে একটি ক্রিয়া এখানে উজ্জ আপনাকে ধরে নিতে হবে তাহলে আপনি যখন তেলাওয়াত শুরু করছেন তখন আপনি বলবেন আকরাও বিসমিল্লাহ রহমান রহিম জান আমি আল্লাহর নামে পাঠ শুরু করছি তেলাওয়াত শুরু করছি যিনি পরম করুণাময় আর অতি দয়াবান তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য আলহামদুল হামদ মানে প্রশংসা আর তাতে আন লাগিয়ে দেওয়াতে এই সমস্ত অর্থ বহন করেছে সমস্ত কোনো আলাদা শব্দ এখানে নেই আলহামদ মানে সমস্ত প্রশংসা হামদ শুধু প্রশংসা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য আল্লাহ শব্দটি আল্লাহ ফকরাবুল আলমিনের সত্তাগত নাম জাতি নাম যে নাম কারো ক্ষেত্রে ব্যবহার করা কারো নাম রাখা যাইজ না কাউকে আল্লাহ বলবেন কারো নাম আল্লাহ রাখবেন চলবে না হারাম এবং আল্লাহ শব্দ এলাহ থেকে এর উৎপত্তি আর এলাহ মানে হচ্ছে মাবুদ এলাহ মানে হচ্ছে মাবুদ তাহলে আল্লাহ মানে হচ্ছে যিনি সত্য মাবুদ কারণ বাতিল মাবুদ রয়েছে মিথ্যে মাবুদ রয়েছে মানব সমাজে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তা এমন মাবুদ যিনি হক আল্লাহ কোরআনে কেন বলেছেন জালেক বে আল্লাহ হক কথা হচ্ছে যে আল্লাহ ফকরাবুল আলমিন হচ্ছেন বরহাক মাহবুদ সত্য মাহবুদ আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডেকে থাকে যাদেরকে আহ্বান করে থাকে যাদের কাছে দোয়া করে থাকে তারা হচ্ছে বাতিল আল্লাহ ছাড়া যদি কারো কাছে ফরিয়াদ করে কারো কাছে সাহায্য কামনা করে তারা বাতিল তো আল্লাহ ফাকরাবুল আলমিন এটি নাম আর তারপরে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন রব্বিল আলমিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক রব আল্লাহ পাকের গুণবাচক নাম রব মানে প্রতিপালক অর্থাৎ এমন সত্তা যিনি ক্ষুদ্র থেকে বড় করেন লালিত পালিত করেন আর তারপরে শেষ পর্যন্ত পৌঁছিয়ে দেন আর আলামিন হচ্ছে আলামের বহু বচন তার মানে হচ্ছে বিশ্বজগৎ আলাম বললে বিশ্বজগৎ হয়ে যায় আলামিন আল্লাহ বলেছেন এই অর্থে যে প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাপাক এক একটি জগৎ বলে আখ্যায়িত করেছেন তাহলে জিন একটি জগৎ মানুষ একটি জগৎ ফেরস্তা একটি জগৎ পশু একটি জগৎ পাখি একটি জগৎ এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমের বহু আলামিন সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি জগতের তিনি প্রতিপালক আল্লাহ পাক লালন পালন করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলছেন আর রহমান রাহিম যে আল্লাহ পরম করুণাময় রহমান রহমানের মধ্যে অর্থে অত্যন্ত ব্যাপকতা আছে রহমত থেকে এই আল্লাহ পাখের নাম অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করুণার আধার পরম করুণাময় সুতরাং এত বেশি তাতে অর্থের ব্যাপকতা আছে যে কোন সৃষ্টির জন্য কোন মানুষের জন্য রহমান শব্দ প্রয়োগ করা যাইজ নয় কারো নাম রাখা রহমান যাইজ নয় সুতরাং আমাদের সমাজে কারো নাম আব্দুর রহমান থাকলে তাকে রহমান মিস্টার রহমান বলে ডাকা রহমান ভাই বলে ডাকা এটা জায়জ নয় এটা গোনার কাজ এটা কথার শির্ক আল্লাহ পাকের নাম অন্যকে দিয়ে দেওয়া হচ্ছে কথার শির্ক যদি আপনি সে বিশ্বাস না রাখেন এইরকম ইসলামিক আমাদের এই নাম ডাকা যে অভ্যাস রয়েছে সেগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে কারণ নাম আব্দুল খালিক থাকলে খালিক ভাই যেন সৃষ্টিকর্তা তার ভাই কারণ নাম যদি আব্দুল রাজ্জাক থাকে তাহলে রাজ্জাক ভাই রেজিক দাতা তার ভাই আল্লাহ যেন তার ভাই অজ্ঞতা আমাদের সমাজে বিরাজ করছে যার ফলে এসব অন ইসলামিক কথা বলে থাকে আর রাহিম আর তিনি দয়াবান তিনি দয়াবান রহমান আল্লাহ পাকের এত ব্যাপক রহমত রয়েছে যে এই রহমত দুনিয়া এবং আখেরাতে রয়েছে এবং মুসলিম কাফের প্রত্যেককে সামিল যে স্বীকার করে বিশ্বাস করে যে অবিশ্বাসী যে প্রত্যাখ্যানকারী যে মানে না তাকে আল্লাহ সামিল করেছেন সুতরাং তাকে আল্লাহ লালন পালন করছেন তাকে আল্লাহ রিজিক দিচ্ছেন তাকে আল্লাহ তার নিয়ামত দিয়ে রেখেছেন কিন্তু আখেরাতের নিয়ামত কি আল্লাহ একমাত্র মমিনের সাথে খাস করেছেন মালিক ইয়ামুদ্দিন তারপর আল্লাহ বলছেন যে যিনি প্রতিদান দিবসের মালিক দিন মানে হচ্ছে প্রতিদান দিন মানে একাধিক অর্থ হয় দিন মানে আল্লাহ পাকের নাজিলকৃত দিন ধর্ম জীবন বিধান দিন আইন্দাল্লাহ ইসলাম দিন জীবন বিধান আল্লাহর নিকটে হচ্ছে ইসলাম এটা দিনের অর্থে রয়েছে জীবন বিধানের অর্থে রয়েছে কিন্তু এখানে মালিক ইয়মিদ্দিন দিন মানে হচ্ছে জাজা প্রতিদান মালিক ইয়মিদ্দিন মালিক ইয়মি জাজা প্রতিদান দিবসের যিনি মালিক আল্লাহ ফকরবুল আলমিন দুনিয়ারও মালিক কিন্তু দুনিয়াতে যেহেতু বেশ কিছু শাসক রয়েছে নেতা রয়েছে রাজা রয়েছে বাড়ির মালিক রয়েছে দেশের মালিক রয়েছে বিভিন্ন নেতৃত্বের মালিকানা রয়েছে যেগুলো দেখে অনেকে ধোকা খেতে পারে সব ছোটখাটো মালিক রয়েছে যদিও সবচাইতে বড় মালিক এবং সবকিছুর মালিক একমাত্র আল্লাহ ফাকরাবুল আলমী পক্ষান্তরে আখেরাতে পরকালে একমাত্র একক মালিক আল্লাহ রব্বুল আলমিন সেই জন্য আল্লাহ পাক প্রতিদান দিবসের মালিক বলে নিজেকে এই সুরাতুল ফাতে আখ্যায়িত করেছেন সামান্যতম কারো মালিকানা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বিচার দিবসে জিজ্ঞাসা করবেন মানব জাতিকে লেমানিল মুলকুল আজকে রাজত্ব কার হাতে কে এখানকার মালিক আল্লাহ পাক যখন কোনো সাড়া আসবে না কোনো মানুষের পক্ষ থেকে কারণ কেউ মালিক নেই সেখানে সেখানে আমিরও সেখানে গোলাম হয়ে হাজির হয়েছে আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার যিনি এক একক এবং যিনি সর্বজয়ী একমাত্র তিনি মালিক আর কোন মালিক এখানে নেই মহান আল্লাহ আরো একটি আয়তের সাদ করেছেন ইয়ামাল্লাহ তামলিক নাফসুন লিনাফসিন শাইআ সেই দিনকে স্মরণ করো পরকালকে স্মরণ করো বিচার দিবসকে স্মরণ করো নাফসুন কোন ব্যক্তি কোনো কিছুর মালিক হতে পারবে না সেই দিন সেই দিন সমস্ত বিষয়ের মালিক একমাত্র আল্লাহ পাক আলমিন হবেন ইয়াকা না আবেদু ওয়া ইয়াকা নাস্তাইন তারপর এক আল্লাহ বলছেন যে হে বান্দা তুমি বলো ইয়াকা না আবেদু একমাত্র আল্লাহ তোমারই এবাদত করি একমাত্র তোমারই এবাদত করি না বুধু কা মানে তোমার এবাদত করি আর ইয়া কা যে আগে নিয়ে আসা হয়েছে তারপরে নাবদ বলা হয়েছে ইয়াকা নাবদ এতে আরো বেশি খাস করে দেওয়া হয়েছে আল্লাহ পাকের সাথে অর্থাৎ হে আল্লাহ একমাত্র তোমার এবাদত করি আর কারো এবাদত করি না এর নাম হচ্ছে তৌহিদ এর নাম হচ্ছে আল্লাহর একত্র এর নাম হচ্ছে ইমান এবাদত মানে এই নয় যে আল্লাহর জন্য সালাত আদায় করলাম নামাজ পড়লাম আল্লাহকে সেজদা করলাম আরো কোথাও সেজদা ঠুকিয়ে দিলাম এর নাম এবাদত নাই এর নাম শিরিক আর এবাদত হচ্ছে ইয়াকা না আবুদ একমাত্র তোমারই এবাদত করি যত রকমের এবাদত রয়েছে সমস্ত এবাদত আল্লাহ তোমার জন্যই সুনির্দিষ্ট করি সে অন্তরের এবাদত হোক মৌখিক এবাদত হোক আর অঙ্গ প্রত্যঙ্গের এবাদত হোক আর্থিক এবাদত হোক সমস্ত এবাদত আল্লাহ পাক রব্বুল আলমের জন্য খাস করি মহান আল্লাহ আরো একটি আয়াত ইরশাদ করেছেন কল ইন্না সালাত হে নবী বলো ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত আমার নামাজ অনসখী আমার কোরবানি ইবাদত বন্দিগি ও মাহে আমার পুরো জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহ সে আল্লাহর জন্য রব্বুল আলমিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক ইয়াকা না আবদ্ধ একমাত্র তোমারই এবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন এবং একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি সুরা ফাতেহাতে সাতটি আয়াত রয়েছে তার সাড়ে তিন আয়াতে প্রথম সাড়ে তিন আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিনের গণগান প্রশংসা মহিমা এবং তার গুণবাচক নাম এসব উল্লেখ করা হয়েছে আলহামদুলিল্লাহ বিল আলম যখন বান্দা বলল তখন আল্লাহ বলেন হামেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল যখন বলে আর রহমানুর রাহিম তখন বলে যে আমার আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণগান করল যখন বলে মালিক ইয়ামুদ্দিন তখন আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি আমার বড়ত্ব আমার মহিমা ঘোষণা করলো আমার বান্দা আর ইয়া কানা নাবুদ এবাদতের অঙ্গীকার করলো ইয়া কানা স্তাইন থেকে শুরু করে হাজালি আব্দি এটা আমার বান্দার জন্য এখন আমার বান্দা নিজের জন্য দোয়া করছে আমার কাছে চাইছে ওয়াইয়া কানাস্তাইন হে আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি আমরা যদি এই সুরা ফাতিহার এই অংশটুকুর উপর আমল করতাম তাহলে মুসলিম জাতিতে শিরকের কোনো গন্ধ পাওয়া যেত না কিন্তু আমরা কোরআন থেকে কোরআন জীবন থেকে অনেক দূরে সরে গেছি অঙ্গীকার করছেন পাঁচ অক্ট নামাজে প্রত্যেক রাখাতে আর কি করে আপনি আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা করছেন কারো কাছে রোগের আরোগ্য চাইছেন কারো কাছে সন্তান চাইছেন কারো কাছে মনের কামনা বাসন পূরণ করা চাইছেন তার মানে কোরআন আমাদের মুসলিম সমাজের লোকেরা বুঝে না আর আর যদি কেউ অর্থ বুঝে তাহলে তারা বাস্তবায়ন করে না তহিদকে বাদ দিয়ে সিরকে ডুবে গেছে এই জন্য আল্লাহ পাকের আজাদ তাদের আপত্তিত হয়েছে সাহি মুসলিমের হাদিস যখন তুমি কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে আর যখন তুমি সাহায্য কামনা করবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করবে তারপরে বলছেন এহদেনা সেরাত আল মুস্তাকিম হে বান্দা বলো এহদেনা সেরাত আল মুস্তাকিম দেখাও আমাদেরকে সহজ সরল পথ সহজ সরল পথ হচ্ছে ইসলামের পথ এই পথ ছাড়া আল্লাহ আর কোনো পথ রাখেননি আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধানকে যদি সম্মান করে আর বলে যে সেটা দিয়ে আল্লাহ সন্তুষ্টিতে আসবো আর সেখান পর্যন্ত পৌঁছিব ফালা ইয়কুব আলম কখনো আল্লাহ কবুল করবেন না এই প্রত্যেক মানুষের জন্য আবশ্যক যে ইসলামকে জীবন বিধান রূপে গ্রহণ করবে এবং তা বাস্তবায়ন করবে তাহলে এই মুক্তি রয়েছে তাকে আখরাজ মাল খাসিন আর না হলে পরকালে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে আল্লাহ পাক বলছেন যে সহজ সরল পথ কোনটি পথ তার কিছু লক্ষণ রয়েছে সেটা হচ্ছে সোরাতাল্লাদিন আনামতা আলিহিম ওই সব লোকদের রাস্তা যাদেরকে হে আল্লাহ তুমি পুরস্কৃত করেছ আল্লাহ পাক পুরস্কৃত যাদেরকে করেছেন তাদের পথ হচ্ছে সেরাত মুস্তাকিম পক্ষান্তরের ডানে একটি ভুল পথ আছে আর বাম দিকে একটি ভুল পথ আছে আল্লাহ পাক এই দুই পথ সম্পর্কে সতর্ক করছেন গাইরুল মকদুদ আলাইহিম ওয়ালাদ্দ আল্লিন আল্লাহ যাদের ওপর তোমার গজব হয়েছে ক্রোধ হয়েছে তাদেরও পথে নিয়ে যেও না সেটা ভ্রান্ত পথ অলাবদালিন আর যারা রাস্তা হারিয়ে ফেলেছে পথভ্রষ্ট হয়েছে তাদেরও পথে নিয়ে যেও না আল্লাহ দুই পথ থেকে সতর্ক করেছেন এখানে পুরস্কৃতদের পথ অর্থাৎ আল্লাহ ফাকরাবুল আলমিন একটি আয়াতে ইরশাদ করেছেন নমাইয়তি ইল্লাহ রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনামা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা আল্লাহ সুরায় নিসাকে সাদ করেছেন যে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে রাসুলের আনুগত্য করবে সেই ব্যক্তি পুরস্কৃতদের সাথে থাকবে আনামাল্লাহ আলহিমদের সাথে থাকবে পুরস্কৃত তারা তারা কে তাদের প্রথম সারির নবীগণ সিদ্দিক অতি সত্যবাদীগণ তারপরে সোহাদার শহীদগণ এবং সোহাদার আরেকটি তাসির হচ্ছে অলমায় হক অলমায় কেরামগণ কারণ আল্লাহ পাকের ওয়াহাদানিয়াতের একত্রের তারা সাক্ষী দিয়ে থাকে যেমন আরেকটি আয়ের দ্বারা প্রমাণিত হয় আর তারপর ওয়াসালিহীন সৎকর্মশীল আল্লাপাক এদেরকে পুরস্কৃত বলেছেন আর যাদের উপর আল্লাপাকের ক্রোধ হয়েছে ওই সব লোকেরা যাদেরকে এর তফসির সম্পর্কে একমত সাহাবাহিক তারা হচ্ছে ইহুদিরা এবং তাদের গুণ হচ্ছে খারাপ গুণ যে তারা জানত জানা সত্ত্বেও সত্যকে অস্বীকার করেছে সুতরাং এইরকমই ইহুদি চরিত্র হচ্ছে ওই সব লোকদের যারা পড়াশোনা মানুষ মাদ্রাসায় শিক্ষা লাভ করেছে তারপরে শিল্পীরা তার পৃষ্ঠপোষকতা করে শিক্ষিত মানুষ তারপরে জানার পরে সত্যকে অস্বীকার করে কেমন পর্যন্ত যারা করবে তারা হচ্ছে আল্লাহ পাকের গজব প্রাপ্ত আর দলিন বলা হয়েছে খ্রিস্টানদেরকে নাসারাদেরকে যারা অজ্ঞতায় তারা শিক্ষা লাভ করতেন অজ্ঞতায় তারা ইসলাম থেকে সত্য দিন আল্লাহ পাকের অহদানিয়ার থেকে বিভ্রান্ত হয়েছে সুরা ফাতেহার শেষে আমিন বলতে হয় কারণ এই সুরা ফাতে হচ্ছে দুয়ার সুরা সুতরাং দুয়ার শেষে আমিন বলতে হয় আর আমিন হচ্ছে ইসমে ফেল বলা হয় আরবি গ্রামারে অর্থাৎ এমন একটি ইসম যেটা অর্থ বহন করে ক্রিয়ার অর্থ বহন করে আমরের আদেশ সূচক অর্থাৎ ইস্তাজিব আল্লাহ কবুল করো আল্লাহ ফাকরবুল আলমিন এই সুরাই আরো বহু কথাই রেখেছেন যা সময়ের স্বল্পতার জন্য